ক্যাম্পে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ জরুরি অপারেশনের জন্য বের হওয়ার নির্দেশ এলো কারণ শত্রুবাহিনী অগ্রসর হচ্ছে আমরা গুলির বেল্ট ও অস্ত্র কাঁধে ঝুলিয়ে নিয়ে আমিরের নির্দেশের অপেক্ষায় থাকলাম আল্লাহর অশ্বারোহী আরোহণ করো শোনা মাত্রই চোখ থেকে ঘুম পালিয়ে গেল ভাইরা শরীর থেকে ক্লান্তি ও অবসাদের ধুলো ঝেড়ে ফেললো উদ্গ্রীব হয়ে রইল শত্রুদের মোকাবেলার জন্য তাদের রক্ত প্রবাহিত করার জন্য ভাইদের প্রত্যেকে অপর ভাইয়ের মনোবল বাড়িয়ে দিচ্ছিল গাইড আসার পর আমরা মুজাহিদদের রিবাতের পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম উঁচু নিচু আঁকাবাঁকা পথ আর পথ সুগম করতে মুজাহিদদের হাড়ভাঙা খাটুনি দেখে চমকে গেলাম প্রায় আমাদের গাড়ি কোনো বাড়ির আঙিনার এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছিল কখনো কোনো বাড়ির আন্ডারগ্রাউন্ডে নেমে অন্য পাশ থেকে উঠে যাচ্ছিলাম এত কিছুর কারণ মূল পথটি স্নাইপারের নজরদারিতে ছিল পথ সুগম করতে এবং বাধাগুলো সাবল ও গাইতি দিয়ে ভেঙে দিতে মুজাহিদ ভাইরা যে কঠোর পরিশ্রম করছিল তা দেখলে আপনার নিজেকে অনেক তুচ্ছ মনে হতো মনে পড়ে যেত আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাউল্লার সেই বিখ্যাত কবিতা ওহে হারামাইনের ইবাদতকারী যদি দেখতে আমাদেরকে আমরা মুজাহিদদের অবস্থানে পৌঁছে গেলাম সেখানে ইমানদীপ্ত নুরানি চেহারার মুজাহিদদেরকে দেখতে পেলাম তারা শত্রুর মুখোমুখি হবার প্রস্তুতি নিচ্ছিল রবের দরবারে মিনতি করছিল আর যুদ্ধের পরিকল্পনা তৈরি করছিল আমাদের শায়েক আবদুল্লাহ মহসিনকেও সেখানে দেখলাম তিনি মুজাহিদদের সাথে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে দোয়া ও ফরিয়াদে মশগুল ছিলেন তাকে বলতে শুনলাম আল্লাহ তোমার মজলুম বান্দাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণের তৌফিক দিয়ে আমাদের উপর অনুগ্রহ করো ভারী অস্ত্রের গোলাবর্ষণ শুরু হলো সাতান্ন মিলিমিটার কামান চালক আবু মোয়াবিয়া জাজরাবি আমাদেরকে সরে যেতে বলল সে তাকবির দিয়ে ফায়ার করছিল প্রচণ্ড শব্দে মাটি কেঁপে উঠছিল সেই সাথে আকাশের দিকে উঠে যাচ্ছিল আগুনের একটি গোলো ভারী অস্ত্রে গোলাবর্ষণ চলছিল এমন সময় ওয়ালরেসে আরিপেতে হিজবুল্লাতের একজন সৈনিকের কথা শুনতে পেলাম মনে হলো সে আমাদের অবস্থান শনাক্ত করে ফেলেছে কামান চালককে বলল এদিকে ফায়ার করতে কিন্তু কামান চালক দ্বিধায় পড়ে গেল তখন কমান্ডার বলল তুমি তোমার মতো ফায়ার চালিয়ে যাও ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না ইনগিমাসি হামলার জন্য কিছু মুজাহিদ নির্বাচন করা হলো এটি মুজাহিদিনদের হামলার একটি বিশেষ পদ্ধতি অর্থাৎ হামলা চালিয়ে শত্রু ছাউনিতে ঢুকে পড়া ইনগিমসি মুজাহিদরা আল্লাহর ওয়াদার প্রতি আস্থা রেখে ইস্পাত কঠিন মনোবল নিয়ে দুর্বার গতিতে ছুটে গেল দুশ্মনদের আস্তানা গুড়িয়ে দিতে বারবার আকাশের দিকে তাকিয়ে দেখছিল তারা ইনগিমাসিরা মুজাহিদদের ভবনগুলো ছেড়ে সামনে এগিয়ে গেল তখন তাদের ও কুফরদের ভবনগুলোর মাঝে কেবল খোলা মাঠ ছিল আকাশের দিকে তাকালো তারা সুন্দর গোলাকার চাঁদটা যেন ফিসফিস করে বলছিল তোমাদের সাথে সাক্ষাৎ করতে খুব ইচ্ছে করছে ইনগিমাসি মুজাহিদিন তীব্র স্রোতের গতিতে ছুটে পার হলো খোলা জায়গাটায় কখনো রোলিং করে কখনো গড়িয়ে আবার কখনো দৌড়ে তারা শত্রুদের প্রথম দুটি ভবনের কাছে পৌঁছে ছোট ছোট তিনটি গ্রুপে ভাগ হয়ে গেল যেন সব দিক থেকে সমানভাবে হামলা করা যায় ককেশীয়দের গ্রুপটি ডান দুশ্মনদের ডান দিকে অবস্থান নিল প্রথমে তারাই আক্রমণ করল এমন দুঃসাহসী হামলার মুখে বাতিলের সৈন্যরা একেবারেই অপ্রস্তুত হয়ে পড়ল বাম দিক থেকে ছুটে পালালো তারা সারোইদের গ্রুপটি আগে থেকে ওখানে ওত পেতে বসেছিল একদল লোককে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখল তারা সারোইদের আমির বলল সিম সিম সিম সিম কোনো জবাব এলো না তখন সবাই গুলিবর্ষণ করলো ওদের উপর সিম সিম হলো সংকেত এর সঠিক উত্তর ঈদ এই সংকেতের উদ্দেশ্য বন্ধু আর শত্রু আলাদা করা আপনি সিমসিম বলার পর যদি জবাব আসে ভিত্তিক তাহলে সিলেক্টর লিভারটি নিচের দিকে নামিয়ে দিয়ে নিশ্চিন্তে ব্রাশ ফায়ার করে দিতে পারেন কুফররা পালিয়ে গেল প্রথম দুইটি ভবন মুজাহিদদের দখলে এসে গেল তারা সেখানে অবস্থান করল সেখানে আজকে ডিউটির কাগজপত্র পাওয়া গেল আর কিছু লাল ফিতে পাওয়া গেল যেখানে লেখা ছিল ইয়া হুসেন ইয়া আলী আশুরার দিনের জন্য বানানো হয়েছিল সেগুলো হিজবুল্লাহ এর একজন সৈনিকের মোবাইল পাওয়া গেল কল লিস্টের একদম ওপরের নাম্বারটিতে কল দিল ভাইরা বলল তোমাদের সহকর্মীকে মেরে ফেলেছি সম্ভবত মারাই গিয়েছিল খুনের মালিক মহান আল্লাহ শত্রুর মনে ভীত সৃষ্টি করে দিলেন তাকবীরের ধ্বনিতে আর প্রচণ্ড আঘাতের সামনে টিকতে পারছিল না তারা ভাইরা এগিয়ে যাচ্ছিল আর ওরা শুধুই পালাচ্ছিল ভাইদের হামলার জবাবে ওপাশ থেকে এলো কয়েকটা বুলেট ফজরের সময় হয়ে গেল ভোরের আলো ফুটল পাঁচটি ভবন শত্রুমুক্ত হয়েছে কিন্তু ফিরে যাওয়ার পথে স্নাইপার ওত পেতে বসে আছে একদিকে গোলাবারুদও কমে এসেছে অপরদিকে খাবারও শেষ ফলে ভাইরা ক্ষুধা ও অবরোধের মুখে পড়ল এক ভাই খাদ্য ও রসদ আনতে যাচ্ছিল